أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا الكون يزول ولا تمحى في الدهر صحائف سؤددنا بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাম আলা হিল করিম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেন এত মিথ্যাচার আল্লাহ সুবাহ আর কোনো হুকুম বা বিধানের বিরুদ্ধে এত মিথ্যাচার এত কুৎসাহ এত হামলা হয়নি যতটা হয়েছে জিহাদ ফিসাবিল্লার বিরুদ্ধে আস্তিক নাস্তিক সেকুলারিস্ট সোশ্যালিস্ট জাতীয়তাবাদী স্বৈরাচারী ইসলামের সকল বিপক্ষ শক্তি এ হামলায় একতাবদ্ধ গড়ে উঠেছে আন্তর্জাতিক কোয়ালিশন সে মিথ্যাচার ও ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রিটিশ সরকার কলকাতায় আলিয়া মাদ্রাসা খুলেছিল ধর্মশিক্ষার নামে তখন ষড়যন্ত্র হয়েছিল ইসলামের মূল শিক্ষাকে লুকিয়ে ফেলার ফলে সেই মাদ্রাসা থেকে বহু হাজার হাজার আলেম বের হলেও তাদের দ্বারা ইসলামের প্রতিষ্ঠা বাড়েনি বরং বিভ্রান্তি বেড়েছে ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিল্লাহ নিয়ে নবী সাল্লাহ সাল্লাম ও তার সাহাবাগণ যেভাবে ইসলামের প্রতিষ্ঠা ও বিজয় এনেছিলেন তা থেকে আলেমগণ অনেক দূরে জিহাদের বিরুদ্ধে আজ লেখা হচ্ছে অসংখ্য বই দেশি বিদেশি অর্থে গড়ে তোলা হয়েছে এবং ময়দানে নামানো হয়েছে অসংখ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধর্মের তাবলিক বা প্রচার হলেই তা প্রতিষ্ঠা পায় না বিশ্বজোড়া বিজয়ও আসে না সেজন্য লাগাতার যুদ্ধ চাই কোরআনি বিধান প্রতিষ্ঠার সে যুদ্ধ বা প্রচেষ্টাকেই বলা হয় জিহাদ ফি সাবিল্লা মুসলমানদের প্রতিটি কর্ম যেমন ইবাদত তেমনি প্রতিটি যুদ্ধই হলো জিহাদ জিহাদ ছাড়া মুসলমানদের জীবনে যেমন কোনো যুদ্ধ নেই তেমনি কোনো কুরবানিও নেই শুধু যান মাল নয় ব্যক্তির প্রতিটি সামর্থ্য হল আল্লাহ সুবাহানা হুয়া তালার পক্ষ থেকে মহামূল্যবান আমত মুমিনদের দায়বদ্ধতা হলো সে এ আমানতের বিনিয়োগ করবে একমাত্র মহান আল্লাহ সুবাহানা হুয়া তালার দিনের বিজয়ের জন্য অন্যথায় সেটি ভয়ানক খেয়ানত হিসাবে দেখা দিবে সেকুলারিস্ট সোশ্যালিস্ট শহীদাচারী বা জাতীয়তাবাদীর পক্ষে প্রান্ত দূরে থাক কোনোরূপ অর্থ শ্রম ও সময় দেয়াকে একজন প্রকৃত ইমানদার আল্লাহ সুবাহানা হুয়া তালার বিরুদ্ধে বিদ্রোহ ও অবাধ্যতা মনে করে এ বিদ্রোহ ও অবাধ্যতা শুধু পরকালেই নয় বরং এ জীবনও ভয়ানক আজাব ডেকে আনে মুমিনের সকল বিনিয়োগ হতে হবে একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালার উদ্দেশ্যে এবং সেই বিনিয়োগটাই হলো জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালার দিনের বিজয় এইটি হলো মূল হাতিয়া জিহাদের মধ্য দিয়ে এই মুসলিম সমাজে পরাজয় ঘটে শয়তানি শক্তির এবং সে সাথে বিলুপ্ত হয় মানুষকে পথভ্রষ্ট করার সকল শয়তানি প্রজেক্ট আল্লাহ সুবাহানাহুয়া তালা শত্রুরা এই কারণেই জিহাদকে ভয় পায় জিহাদের বিরুদ্ধে তাদের সকল শত্রুতা ও মিথ্যাচারের মূল কারণ হলো এটাই কারণ যেসব পথভ্রষ্টরা নিজ জীবনে কোরআনি বিধানকে মানতে রাজি নয় তারা রাজি নয় রাষ্ট্রে বা সমাজে তার প্রতিষ্ঠাতেও ফলে তাদের শত্রুতা শুধু ইসলামের বিরুদ্ধে নয় গভীর শত্রুতা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল হাতিয়ার জিহাদ ফিসা সাবিল্লার বিরুদ্ধে তাই সে লক্ষ্যেই তারা জিহাদকে মুসলমানদের থেকে কেড়ে নিতে চায় এবং বিলুপ্ত করতে চায় জিহাদের ধারণাকে সে লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল পাশ্চাত্য দেশের সরকার মুসলিম দেশে মসজিদের ক্ষুদ্া পত্র পত্রিকা ও স্কুল কলেজের পাঠ্যসূচির উপর নজরদারি লাগাচ্ছে যাতে মুসলমানদের মাঝে জিহাদি চেতনা গড়ে উঠতে না পারে প্রতিটি দেশে তাদের সাথে জোট বেড়েছে ফরিদুদ্দিন মাসুদের মতো মুসলিম নামধারী ভণ্ডরাও একসময় ভারতীয় উপমহাদেশে জিহাদের বিরুদ্ধে জোরে সোরে কথা বলতো কাদিয়ানি ভ্রষ্টতার জনক ব্রিটিশ মদতপুষ্ট গোলাম আহম্মদ কাদিয়ানি অনেকেরই ধারণা কাদিয়ানি ফেরকার জন্মই হয়েছিল জিহাদকে অধর্ম ঘোষণা দিতে কারণ জিহাদি চেতনার কারণে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন কখনোই উপমহাদেশের মুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বরং সে শাসনকে সবসময় বিপদের মুখে রেখেছিল তবে এখন শুধু কাদিয়ানিরা এই জিহাদের বিরুদ্ধে নয় বরং বহু আলেম বহু মুসলিম নামধারী বহু নেতা কর্মী বুদ্ধিজীবীরাও যারা ফরিদুদ্দিন মাসুদের মুরিদ হয়েছে এখন ময়দানে নেমেছে তারা জিহাদের বিরোধিতা করার জন্য তাদের সে মিথ্যা প্রচারণা তাদেরকে বিপুল সফলতাও দিয়েছে তাদের সে লাগাতার প্রচারণার ফলেই নামাজ রোজা হজ জাকাত বেঁচে থাকলেও বেঁচে নেই ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিল্লাহ আর জিহাদ না বাঁচলে কি সত্য ইসলাম কখনো বাঁচতে পারে বারে কিভাবে মুসলমানদের গৌরব জিহাদ ফি সাবিল্লাহ ছাড়া আজ যে ইসলাম বেঁচে আছে সেটি কি নবীজির ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের ইসলামে ইসলামী রাষ্ট্র ছিল সে রাষ্ট্রে ইসলামী শরীয়তের প্রতিষ্ঠাও ছিল সে ইসলামের লাগাতার জিহাদ ছিল এবং হাজার হাজার সাহাবির জানমালের কুরবানিও ছিল সে কুরবানির বরকতে মুসলমানদের সেদিন বিশ্বজোড়া ইজ্জত ছিল সমাজে ছিল সুবিচার এবং শান্তি তখন রাষ্ট্রের কর্ণধার ছিলেন স্বয়ং নবী সাল্লাহ আলাইহসাল্লাম এবং নবী সাল্লাহ আলাইহসাল্লামের ওফাতের পর তার শ্রেষ্ঠ সাহাবাগণ মুসলিম রাষ্ট্রের আদালতে আল্লাহ সুবাহ তালার আইন অনুসারে বিচার হবে না এটা সেদিন ছিল অকল্পনীয় কিন্তু আজ সেই ইসলাম নেই সেই ইসলামী রাষ্ট্র ও শরীয়তি বিধানও নেই ইসলামী রাষ্ট্র বিলুপ্ত হওয়ার পর ধ্বংস হয়েছে মুসলমানদের ইজ্জত জেকে বসেছে পরাজয় ও অপমান ইসলামী রাষ্ট্রের স্থান দখল করে নিয়েছে জাতীয় রাষ্ট্র বা ন্যাশন স্টেট শাসকের যে আসনে মহান নবী সাল্লাহ আলাইহসাল্লাম বসতেন সে আসনে আজ বসেছে অতি দুর্বৃত্ত অপরাধীরা তাদের অঙ্গীকার আল্লাহর দিনকে বিজয়ী করার প্রতি নয় বরং নিজেকে এবং নিজের বিদেশি প্রভুকে খুশি করা জিহাদের স্থলে স্থান পেয়েছে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ গোত্রীয় বা জাতীয় স্বার্থের লড়াই জিহাদ বিলুপ্ত হলে ইসলামী রাষ্ট্র ও তার শরীয়তে বিধানের বেঁচে থাকাও যে অসম্ভব আজকের মুসলিম ইতিহাসে সেটিই এক প্রতিষ্ঠিত সত্য অমা আলাইনা ইল্লাল বালা وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا أضحى الإسلام لنا دينا وجميع الكون يزول ولا تمحى في الدهر صحائف سؤددنا بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا